তালা অনেক নৈকট্য লাভ করার জন্য নিকটবর্তী হওয়ার জন্য কিছু সময় রেখেছেন সে সময়গুলো কাজে লাগাইলে অল্প সময়ের মধ্যে আল্লাহ তালার দিকে অনেক আগে যাওয়া যায় যেমন আমি আগেও বলেছি সেই আওয়ামী নামাজ পায়খানা চামড়া হবে তার মানে আমাদের কাছে এখন হয়ে গেল এবং আল্লাহ তালার তাকে এই ছয় রেখাত নামাজের বিনিময় একটা না বারো বছর এবার সব দান এইটা তো রাষ্ট্রের ব্রেলি আর কিছু আসছেন সাপ্তাহিক জুমার দিন ছয়টা কাজ করে আসলেন প্রত্যেক কদমের দুই বছরের সভা প্রত্যেক পাওয়া আপনি যা করেন আপনার বাসা থেকে মস্তি পর্যন্ত কয়েকবার আপনি পাওয়া ফেরত সেটাকে দ্বিগুণ করেন ছয়টা তাদের উপর আল্লাহ তালা সব রেখে একদম সহজ আবার জুম্মা দিন আসলে পরে বিশ্বের দুরুস্থ পড়লেন মহিলারাও পড়বে ঘর আল্লাহ আল্লাহ একটানা সাতটি বছর ইবা করতে সব দিয়ে এগুলো সাপ্তাহিক কিছু আসলে দৈনিক কিছু সাপ্তাহিক آپ کی تو آپ بارشکر لائی لاتا لائی لاتور میرا لوگ ریلائن آپ کی آپ ریلائن آکے আল্লাহ তারা বলেন যে লাইলাতুল মেরাজের ইবাদত করুন আল্লাহ রসুল বলেন নাই আর সেখান থেকে অনেক কিছু ভিন্ন কিন্তু নিজের পক্ষ থেকে শরিয়া হ্যাঁ, নির্ধারণ করা তৈরি কর তার মানে নিজেকে সোজা আসলে বসায় দাও এইখানে একটা ইবাদত হওয়া দরকার ছিল আল্লাহ তাদের খেয়াল করে নেন আল্লাহ রসুলের মনে হয় নেই আবার গেল সবসময় ইংলিশ এলো তাদের যারা ব্যালেন্সে বলতে পারবে তত বড় থাকা অনেকে একটা না জেনে পারেন বা কোনো বেলেন আলেমের বয়ায় শুনে করেন কোনো আলেমের বনায় করে বক্তব্য ওর আলেমের কাছে কোনো এলেম নেই গলায় সত্তর আছে আর ওরা তো ওষুধ বিক্রি করতে করতে বক্তা হয়ে গেছে ওষুধ বিক্রি করতে করতে বক্তা আর কিন্তু রাজনৈতিক কাজের বক্তারা জানাতে যারা অত বিক্রি করেছিল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হয়ে গেছে ক্যাপিটালের বলতে রাজি নেই তারা ওষুধ বিক্রি করতে করতে আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই আমার অবস্থা তারাই আমল তারাবল আমল প্রশ্নের বিরুদ্ধে এই যে যুবতীদের নিয়ে এসে রসুল প্রমাণ করছে ভালো না নামাজের একান্ন শূন্য জিজ্ঞাসা পারে আশার একান্ত শূন্য জিজ্ঞাসা করেন তখন তখন শূন্য জিজ্ঞাসা করেন দেখেন এই লোকগুলো কি হাসো হয় কিছুই জানে না কয়েকটা ভণ্ডামি ছাড়া আর কিছুই শেখে না এই ভণ্ডামি দুশ্চিন্তা আসছে এইগুলোতে মানুষ ঘোরার সামগ্রিক যে সম্পর্কে তাদের কোনো নলেজ নেই আমরা কোনো কঠিন বলবো কিন্তু ফিটনা আহ সাথে সম্পর্ক ফিতনা এগুলো হোক নাসার করে কিন্তু এখানে তো তার ইহুদ নাস্তাদের নাম দিয়ে আসবে না আসবে তো রসুল চালাবের নামে আসবে তো হাদিসের সাইনবোর্ড লাগে আমরা আলে হাদিস আলে হাদিস তো বোমা ফোটাই কম ইসলামের নামে এটা আমাদের বোমা ফোটানো ধরা সব তো আলে হাদিস আরে নামটা ইসলামের আল্লাহ ইসলাম কোথায় ইসলাম কায়ে করতে হবে এইগুলো আলে আলু বলেন ভাই বলেন সবই হুজুদের ফেরেছে এরা সাইনবোর্ড লাগে আসল যারা সহি মুসলমান এর থেকে ধ্বংস করার জন্য পায় তারা মসজিদ মানুষ বন্ধ করার জন্য পায় তার বক্তব্য বলে গেছে আমরা আলে আজিজ আদিসের কিচ্ছু হবে না মুখরাও তুলে দিলে একটা লাইন করতে পারে না তুমি আলে আজিজ এসব পাঠানরা আল আহিদ এরা মানে আখে রসুল এই ঘটনা এরাই এই লাইলাতুল মেহরাজ আবিষ্কার লাইলাতুল মেহরাজ কোনো ইবাদত আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল বলেন এগুলো বার্ষিক মৌসুম এই মশরুমগুলো কাজে লাগাইলে অবশ্যই ভদ্রতা বান্দা আল্লাহ অনেক নিকটবর্তী হয়ে যায় অনেক উঁচু জান্নাত লাভ করতে পারে তো আল্লাহ তারা সেই একটা নিয়ামত আমাদেরকে দান করতেছেন এই সামনা কত ভাই যারা গত বছরে পেয়েছিলেন আজকে তারা দুনিয়ায় নেই আমাদেরকে আল্লাহ দয়া করে এখনো রাখছেন এখনো রাখছেন জীবনে একটা রমজান পাওয়া লাইল লাইলাতুল কদর পাওয়া লাইল লাইলাতুল বারাত পাওয়া তারা জান্নাতের দিকে অনেক আগে যাওয়া অনেক আগে যাওয়া সেটা আগামী যে সোমবার আসতেছে আর ওই দিনের পরে ওই রাতের পরে যে দিন আসতেছে ওই দিনটাতে আল্লাহ রাত্রে বলেছেন দিনে রোজা রাখতে বলেছেন রোজা রাখতে বলেছেন এই ডাইনাসোর বাড়ার একটা মেইন উদ্দেশ্য আল্লাহ তালার এই যে আর কয়টা দিন পরে পনেরো দিন পরে রমজান আসতেছে রমজানের তারাবিকে তা আদায় করা বিশ্বকাপ তারাবি করতে হবে তরি ধরে করে পাওয়া যাবে না আরেকটারা এমন ভাবে চালানো করবে প্রত্যেকটা অক্ষর বুঝে আসবে তখন সেই তারাবি আমাদের জন্য প্রভাবিত হবে বর্তমান জগতে যে তারাবি এসেছে কঠোর সুপারিশ হবে কিন্তু প্রজন্মে দেওয়া হবে এই লোকগুলো আমার ছিল আর যারা ভাবে টাকা পয়সার লেনদেনে আসতেছে না আপনি রমজান পরে হাবিব শব্দকে হাজিয়ে আসবে কেউ মনে করে হাজিয়ে আসবে কিন্তু রমজানের শেষে প্রথমের সময় দিবেন কোশ্চেন কেন হবে তারা মূল্য দিলেন আরাম নেওয়া আরাম তারা পেয়েছে এই নাইলাতুল বারাত তার একটা উদ্দেশ্য তাজা করা ওই রাত্রে ইবাদত করেন আপনার তারাবি সহজ হয়ে গেছে আর একটা উদ্দেশ্য রমজান আসেছে রমজানের রোজাকে তাজা করা কারণ অনেকে সারা বছরের মধ্যে আর রোজা রাখে নেই রোজার জং লেগে গেছে কিন্তু তাজা করতে হবে তাহলে পরের দিন রোজা রাখছেন এর দ্বারা রমজানের রোজা তাজরা হয়ে যাবে আপনার হিম্মত পাবেন না আল্লাহ এখনো সমাপ্ত রাখবে ইনশাল্লাহ রমজান রোজা রাখতে পাব তিন নম্বর রাস্তার উদ্দেশ্য আল্লাহ তালা রমজানের প্রশ্ন দর্শককে দাঁড়াইতে রহমত তারপরটা মাত্রা তারপরটা সেটা দর্শক গ্রহণ করে মুক্তি তো প্রবর্তন দর্শকদের আহমদ কার জন্য কাফার জন্য তো না সব মুসলমানের জন্য না যে মুসলমান নিজেকে গুন্নাহ মুক্ত করেছে সেই মুসলমানের জন্য পয়লা তারিখ থেকে রহমত বর্ষিত হয়ে গেছে আর লক্ষ লক্ষ টাকা দান করে আর বারবার নকল হাম করে প্রত্যেক ইনশাল্লাহ আল্লাহ বলেন যারা গুনাহ ছেড়ে দিবে তারা আমার অলি হতে যারা ছেড়ে দিবে দিতে পারবে তারা ওরা থাকতে হবে না আবাসটা আল্লাহ অলি হলে এর কোন পথ নেই আল্লাহ করিয়ে আবাসটা অলি হবে এগুলো হলো যাতে তারা চিন্তা করতেছে তা দরবারে কবরে স্বীকার করতেছে মহিলা মুজিদরা তার কাছে আসতেছে উনি বুকে মাথায় পুর দিয়ে দিতে এরা প্রত্যেক পীর না এরা গোনায় অভিনয় করে পীর হবে তাকে বলে যার একটা কাজ হয় না সুন্দর ঘরোয়া রাজনীতি করতে না সুন্দর করে না তাকে বলা ওনার ভিতরে অনেক কিছু তারপর কি ভিতরে ভিতরে সব দেখা যাচ্ছে আর মানুষ এমন ইমান নষ্ট করে অথচ তার শিক্ষিত দাবি না গ্রাজুয়েট এই সমস্ত লোকেরা এই জায়গায় ইমান নষ্ট করছে এই জন্য আল্লাহ কোরআন হচ্ছে ওনার তরফ ছাড়া কেউ মোস্তাকি হতে পারবে আমি যে কথাটা বলতে দেখেছিলাম রমজানের কোন কোন দিক থেকে রহমত পায় যে কোন লোক পায় না যে নাকি রমজান আসার আগে গুণামুক্ত করে দেখা যাচ্ছে নিজেকে কোন গুণার ভিতরে লিপ্ত নেই কন্টিনিউস কোন গুণা করে করতে না লাগাতার কোন গুণা করে করতে না ধারাবাহিক পণ্যগুলো আজকে পৌঁছছে না দেখেন তো মতো বাড়ায় নেই কিন্তু ধারাবাহিক এটা আসতে গাড়ি হবে ওয়াজিব না টাকার গোনায় কমিয়ে যাবে এবং সে গাড়ি নিজের হাতের টাকা হতে হবে দুই ইঞ্চি হইতে হবে নাপিতে হাতর হবে দাড়ির আশ্বাসটা অধিক এবং সেটা তাদের দাড়ি বাড়ে তেরো পর্যন্ত বাড়তে দেওয়া আর একটা অধিক যদি বাচ্চা দেওয়া হয় তাহলে একটা অধিক তো করলো আর একটা অধিক ছেড়ে দিল আপনার আ থেকে এলাহুল বুলন্দ শহরে তিনি লিখতেন তিনি ইসলাম হুকুমাতের জন্য দান তৈরি দিত তিনি লিখতেন ওনার ভাষির আগে কিন্তু সম্পর্কে ইসলাম হুকুমাতের জন্য ডেলি নিশ্চয় করতে সেটা আর তুমি চার ইঞ্চি চার ইঞ্চি করতে দুই ইঞ্চি দাঁড়িয়ে ঘর সহ্য করতে রাখি না আল্লাহ তোমাকে ইসলাম হুকুমতের ভর দিলেন কিভাবে সহ্য তোমার এত বড় হয়ে গেল তুমি এখানে সহ্য করতে না এটাকে সহ্য করে দিলাম উনি এমন শব্দের ব্যবহার করছেন এই ইসলামী আন্দোলন ব্যাপারে মনে করছে তোমার দাড়িগুলো মধ্যে তুমি স্ত্রী ঘাসের মতো করে রাখে ঘাস হয় দেওয়া হয় তো তোমার ঘাস যে আন্দোলনের জন্য আর তোমার মতো আমি একজন মুসলমান আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী তোমার দাবি থাকলে তোমার কাজ কি মেয়ে লাগবে এটুক দায় তোমার নিজে হয়ে গেল এই তোমার রসুল মহাপত তো বলতেছিলাম রমজানের প্রথম থেকে রহমত পাইতে হলে গুণাতর করতে হবে গুণাতর করতে তারা গুণা খাবে না তারা প্রথম দিন থেকে অপরাধ খাবে না তো আল্লাহ এই লাইলাতুল বারাত রাখছেন আমাদেরকে গুণামুক্ত অবস্থায় রমজান যাতে আমরা পাইতে পারি তার ব্যবস্থা করার জন্য কারণ এই রাত্রে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে লাইলাতুল লাইলাতুল বারাতে মাগরিব থেকে পর্যন্ত হয় কে আমার কাছে করে দেবো কেয়াসের রেজেক্ট চাই রেজেক্ট দিয়ে দিব কেয়াস বিভ্রান্তগ্রস্ত বিভ্রাম সবে সাবজেক্ট প্রথম ঘটের থাকে তবে সাথে কাকে বলে যখন ঘটনা আগামী সোমবারের রোজা রাখবেন যদিও সবে সাথে হয় চারটা উনত্রিশ কিন্তু আপনারা চারটা পঁচিশের মধ্যে সতর্কতার জন্য আপনারা ঘড়িতে কিন্তু সাত থাকে ষোলো থাকে নবার থাকে এর জন্য ক্যালেন্ডার লেখা আছে একটা উনত্রিশ আপনার শাড়ি হয়ে গেলেন চারটা পঁচিশের মধ্যে আগামী সোমবার একটু আগে তো রাজনীতি থেকে সকল সাবেক পর্যন্ত আল্লাহ তাদেরকে রাখতে থাকেন আর তারা মাফ চায় তাদেরকে মাফ করে দেবেন কিন্তু কিছু লোকের মাফ করে না আর চিন্তা আছে যে আল্লাহ সাথে ফেরেক করতেছে মমিন হওয়ার সত্ত্বেও ফেরেক করতেছে ইমানের ব্যবহার করে নাই রেখেন চাকরি না হলে আমরা আমার খাওয়া বুঝবে না চাকরি না থাকলে খাওয়া বুঝবে না এবং কান আর থাকলে খাওয়া জুটবে না ইমানের মধ্যে ফেরেক মিলানো এখন সে সহি মন্দির হয়নি এই তোমার চাকরি খেলানেওয়ালা না তোমার দোকান খেলানেওয়ালা না তোমার জমি খেলানেওয়ালা না এগুলো তো আল্লাহ পিওর পিওর এগুলোর মাধ্যমে আল্লাহ অবস্থায় প্রিয় জেনে নেওয়ালা না প্রিয় তো পোকা নেওয়ালা তুমি ইমানও মেহনত নাই তুমি তেত্রিশ সূত্র মুসলমান তাই তোমার নামের তেত্রিশ তুমি চূড়ান্ত করতে তো চাকরিকে খেলা আলাদা মনে করতে তো অবস্থাকে আলাদা মনে করতে তো তোমার এই ইমান আল্লাহ দরবারে কবুল হবে না کر رہے رہے میرے اگر بھی ذرا پیریم کا چنتا کرے کرے کرے ذرا ذرا ذرا چنتا توڑ ہے گھر ذرا چائے جانا ماردہ گلاف چاہدہ گاڑی سامنے پس ماردہ پھٹی لڑکائے سب سے کھیت جانا ہے বাজারকে নিয়ে আমাদের সমাজে যা করা উঠেছে সব ছেড়ে সব ছেড়ে চেষ্টা করা তরফ করা চাওয়া গ্রাম দেওয়া বাতি দেওয়া গাড়ি খানায় পয়সা দেওয়া সব ছেড়ে সব ছেড়ে মিলাদের মাঝখানে যা হয়ে যায় রসুল্লাহ হাজির হয়ে গেছে এটা ইমানের মধ্যে সেরে হাজির নাজির একমাত্র আল্লাহ রসুল তখন হাজির নাজির না আর এখন তার মৃত্যু হয়ে গেছে তিনি কোন অবস্থায় বিলাস মাহলে হাজির হন না ওইটাকে পারেন না এখন যদি স্বপ্ন হবে হাজির হয় তাহলে আমাকে দাঁড়িয়ে দেখতে হবে তার ইমান এগুলো সেরে গেছে এই পাড়া রাষ্ট্রে তাকে ক্ষমা করা হয় না সমাজ করা হবে এইভাবে আমাদের ইমানের ভিতরে অনেক সেরেক মেশানো হবে সেরেক মেশানো হবে এইসব ছাত্র বলে আজকে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে হিন্দুদের গুজরাতে যায় হিন্দুদের মেলাতে যায় আমার না জানার সামনে বলে কষ্ট না করলে টেস্ট পাওয়া যায় না হিন্দুদের একটা দেবতার নাম হল শ্রেষ্ঠ আমাদের কি দেবতা আমাদের তো আল্লাহ আছে আমাদের শ্রেষ্ঠ দেবতার কি রাখা ওটা করলেন এটা ছেড়ে কি কথা বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ছেড়ে কি কথা উপরে আল্লাহ নিচে হেল্লা আল্লাহ একটা দলবস্ত পাঠাই দিলেন দলবস্তার পাঠা করলেন আর দুঃখের মতো শক্তি কাজ হয়ে না এত বড় প্রতাপ ভাই ওরা ফিরিসের ভিতরে শক্তিধর আজকে যে কাগজ কাগজ কাগজে পড়ার ক্ষতি হয়ে গেছে হ্যাঁ, কবির বাঘ হয়ে গেছে কবির বাকে আক্রমণ করতে পার আজকে তো বুধ কবির বাঘ হয়ে গেছে তোদের যে ফ্রাউন ছিল ফ্রাউনকে এক খবর দিয়ে দিতে আল্লাহ দেখ তোর ফ্রাউন দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি একা তোর হ্যাঁ যত হ্যাঁ টেকনিশিয়ান আছে পাঠা পাঠাবার দল জলসব এটাকে সব ফেরেন সব আল্লাহ তালা দেখাই কাজেই যারা বুঝতে পারে ইমান রাখবে তো বুঝকে তো আওয়াজ না করে দুনিয়াতে ফেরা যাবে তারা বসছে তারা ইমান রাখছে একটু ফেলা হবে তারা মাফ পাবে আল্লাহ এখন বুঝতে একটা প্রেমের পুরো ফেলা দিলে কারিকে তাকে পাগলা করা হতে পারে বুঝতে না ঘুরতে নমরুদকে আল্লাহ তালা একটা বসা দিয়ে হ্যাজ করে দিল একটা ন্যায়লা বসা দিয়ে নমরুদের মতো পরামর্শকে আল্লাহ তালা পরাস্ত করে দিল সুত্তর মাথা না ল্যাংড়ার মাথা না আল্লাহ তালা কি না এই বক্তব্যের উপরে যে ইমান আনবে তার ইমান ছেড়ে গেছে এ বাপ পাবেন যে বাপ্পাকে অজবাতা তুমি দিচ্ছেন বাপ্পার না করতেছে কেউ না পাবেন লাভ যে আত্মীয়তা ছিন্নকারী বুঝতে পারে আপনার আত্মীয়তা এখানে ব্যস্ত বললে তো মাফ করে দেন আপনি আল্লাহ বান্দাকে মাফ করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনার কত গুণা হয়ে গেছে তৌবা করা হয়নি আপনি আল্লাহ বান্দাকে মাফ করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে তৌবা করার ভাই যে ইমোশন সে আমার বান্দাকে মাফ করে দিল আমি রহমান রহিম হয়ে এটা মাফ করতে পারি না আপনাকে মাফ করে দিল তাই বলে একটা কথা বলতে বলে আজকে ওকে ভিন্ন করে দিলে আল্লাহ বলে তুই মন কথা তোমার কোন আত্মীয় যদি সতর্ক ছিন্ন করে তুমি রও আল্লাহ রসি বলে আপনি তার কথা এত মর্ম হয়েছে এটা ধরে বসে আছেন আর আপনার ঘর শুনতে বলে গেল এখন তো গুরুত্ব নেই আপনাকে এই করুন আজকে সুন্দর গাড়ি মাপ পাবেন চার নম্বর যারা কোন দিক দিয়ে জনগণকে শোষণ করতেছে সুস্থায় হোক ঘুষ হোক পুলিশ হয়ে হোক যে কোনো ভাবে হোক জনগণকে যারা শোষণ করতেছে এরা মাপ পাবেন এরা তাছাড়া নষ্ট পাঁচ নম্বরে যারা পুরুষ হয়ে টাকুন নিতে লিবাস ছাড়া অন্য কোনো লিবাস পরবে পুরুষ হয়ে টাকুন নিতে যারা লিবাস করতে অভ্যস্ত এই লাল করে লিবাস অভিশাপের লিবাস ইংরেজরা আমাদের কান্দ্রে দিয়ে সর্বক্ষণ আমরা লাল মতো এই লিবাস করে যারা অভ্যস্ত এই বরাতকে না পেলে তাদের মাফরাত হবে না যারা মাপান হেরোইন পাওয়া ভক্ত তারা মাপ পাবে যারা গানের বিজ্ঞাপত বর্তমান জমানে ওটা তো অনুমান করতে হবে টেলিভিশন দেখা অভ্যস্ত আজকে যাতে নাচ গান নাচ গান টেলিভিশন বিনিময় এইগুলো তো অপরাধ থাকবে তারা মাপ পাবে মাপ পাবে না অর্থেই যদি ওই রাত্রে তোবা না করে তাহলে মাপ পাবে ওই রাত্রে তারা যদি তোমার শক্ত অনুযায়ী তোবা করে তোবা শক্ত অনুযায়ী তোমরা করে আল্লাহ করে দিল শক্ত অনুযায়ী আর সামনে করো এজন্য সকল হানুষ্ঠানের দেখা যায় এই করা গুণা খাস না আসল কথা হল যারা গুণায় কতটা ভিতরে অভ্যস্ত প্রত্যেক দিন সে গুণায় রোজগার এই ধরনের লোকেরা ওই রাত্রে সাধারণ সবার মধ্যে দাখিল হয় না আর যদি সে তবা করবে না আল্লাহ আমি এই গুণাকে আর করতে দেব তাহলে আপনি এই রাত্রে যেহেতু আলোচনা সাধারণ ক্ষমা আলোচনা করেন এর জন্য নাম দেওয়া হচ্ছে লাইলাতুল করা জাহান্না থেকে মুক্তি রজনী কেন দিচ্ছে রমজানের উদারকে তারা আদার করার জন্য রমজানের তারাবিকের তাদের করার জন্য আর গণগুলা মুক্ত অবস্থায় আমরা রমজানকে শুরু করতে পারি পরদিন থেকে আমরা চাইতে পারি এই জন্য এই সাধারণ সমাজ রাস্তা আগে আগে রাস্তা পারলাম আল্লাহ রসুল বলতেছেন এই দিন রাত্রে তোমরা করো রাখো এক দুটা কাজ রাত্রে নকল করো নকল নামাজ যে কোনো দিয়ে বিভিন্ন বইতে যে সোনা থেকে এই সোনা সেই সোনা হাদিসের কোন নির্দিষ্ট করা হয়নি যে কোনো নামাজ পড়েন কোরআনকে নামাজ পড়েন করেন দোয়া করেন এইভাবে কি করতে হবে এই রাস্তার ইবাদত করতে হবে এত রিসিভ করতে চাইবেন না ভদ্র জমা আছেন হ্যাঁ? দখল করতে যে সংস্কার করবেন সরিয়াতে এক কোন ইজাজত নেই এই পরিমাণ আপনারা জাগরণ করেন যা আপনার সজনের জামাত মিস না হয় এইটিকে ঠিক রেখে আপনি নকল ইবাদত করেন তাকে বেশি করবেন এটা খুব খেয়াল রাখতে এই রাস্তায় নকল ইবাদত করতে হবে দিনের রোজা রাখতে হবে বড় রাস্তার রোজা একটা এই হল করণীয় রাত্রে নকল ইবাদত দিনের রোজা এই হল করণীয় আর কিছু করণীয় নেই এখন আছেন আমাদের সমাজে এই যে বিভিন্ন মসজিদে বিল্ডিং এ মার্কেটে লাইটিং করা উচিত নানা রকম হ্যাঁ এরকম সতর্কতা বাড়তে গিয়ে সাজানো উচিত তারা বাইতুল্লাহর মধ্যে মূর্তি ঢুকেছে তা তিনশো ষাটটা আরে যেটাতে সারা দুনিয়ায় প্রচার করা সেই ঘরের মধ্যে সেখানে দিচ্ছে তিনশো ষাট আমরা পিছনে থাকলাম কোথায় আমরা অগ্নি পর্যন্ত কর্মীরা ফল করে দিলাম আমরা তো বক্তব্যদের থেকে পিছাই দেখে তারপরে আতসবাণী পটকেরা ফুটানো অপব্যয় অপচয় এক নম্বর ইবাদত থেকে মাহরুম এখন মুবারক আল্লাহ নিজে ডাকতেছেন সেই ডাকে সারা ভারতে কথা শুনেন তারা কিভাবে মানুষকে এত দামি সময় থেকে বঞ্চিত করবে দুই নম্বর ক্ষতি এত মূল্যবান সময় থেকে মাহরম করা তিন নম্বর ক্ষতি মানুষের বিশ্বাস করা ইবাদরাজ বন্দীগীতে ব্যাঘাত ঘটানো আতঙ্ক সৃষ্টি করা এসব হারাম মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করা তাই আপনার নাম সৃষ্টি করেন তাই মাইক দিয়ে বিক্রি করে বলেন মাইক দিয়ে বিক্রি করা যাবে না মাইকে মাহফিল করলে ওই মাহফিলে আওয়াজ মাহফিলের মধ্যে স্থিতিতে থাকবে মাহফিল হচ্ছে এইখানে শ্রোতা এইখানে আপনি মাইক দিয়ে রাখেন ওই বড় করতে জাহালাত এগুলো ইসলামের নামে ভন্ডান ওখানে আপনাকে কে মায়ের কিছু বলছে কে নাই কিন্তু বেরোচ্ছে ওরা শুরু থেকে ভেজা পাবে তো ওখানে গাড়ি করে পাঁচে চলে কি ভেজা হবে ইসলাম আপনার সামাজিক ভেজা আজকে আমরা ইসলামের নামে যেগুলো করতেছি এক সাড়ে পনেরো আনা ভবন ইসলামের নামে খুদার মহাপত্তে যেগুলো করতেছি এলেন না থাকায় এর সাড়ে পনেরো আনা ইসলামের বাইরে না করতেছি হারাম বাইকে দিকে করতেছি হারাম সেগুলো হবে তো হবে না কি মনে করছেন এত বহিয়ান গরিয়ান আপনাকেই গুলি আপনাকেই গুলি আপনি তাকে বানাইছেন কাজ আপনি রাখেন এই জন্য এটা টোটাল বন্ধ করে দিল বন্ধ করে দিতে হবে এই জন্য অনেক তফসিল করা যায় বড় হাত ছেলেদেরকে উঠে দিল অথবা মহালার করে থাকে তারা শিশু কিশোর জন্য দাওয়াত দিল শিশু কিশোর জন্য দাওয়াত দিল সে তাদের একটা কমিটি করে দিল তোমাদের দায়িত্ব তোমরা খেয়াল রাখবা আমার ভালো লাগবে পথ খেলা না হয় পটকা ফুটানোওয়ালাকে দায়িত্ব দিলেন কেউ যেন না ফুটায় হ্যাঁ? তারপরে এই রাস্তায় অনেক জায়গায় দেখা যায় আল্লাহ তো করবেন নামাজ জামাজ করে পড়ে আল্লাহ তো করবেন আমার কি জামাজ বন্ধ হয়ে এটা ইন্টারেস্টের আমল একসাথে করার জিনিস সেটা দামাবন্দি করা যাবে না ফরজের সাথে দামাবন্দি করা যায় এক বছর তারা দিতে পারে ফরজ যাবে ঈদের নাম করার জন্য ওটার দামাবন্দি ফরজ আজিদের বাইরে করা যায় এক বছর তারা যারা করতেছে এটা আল্লাহর আমার মানি করছে এটি তাকে বলছি আমরা আমাদের বারদাতের নামে দেখবো নামে করতেছি এগুলো সাড়ে না না আল্লাহ ইবাদতের যা সব আল্লাহ না কিন্তু আমাদের কাছে এলেন নেই আমরা এগুলো করা যাবে অনেক জায়গায় ছেলে মেয়ে সকলে মিলে যুবক যুবতী অবর করতে যায় লাইলাতুল বারাতে আরাফ আল্লাহ রসুল জীবনে একবার দিচ্ছিলেন আপনি জীবনে একবার দেখবেন কিন্তু মহিলা করে নাম তোর কোনো এটা পুরুষরাও বেঁচে চাই মহিলাও এটা আমাদের সর্বদার কাজ কাজ হলো হিন্দু সম্পর্ক দেখবেন জীবন একবার গেলে তারপরে মানে একটা হাদিস হয়ে গেছে আসল হাদিস কি ওটা এই রাত্রে যদি কেউ গোসল করে তো তার শরীর থেকে যত ফোটা আমি ধরবে প্রত্যেক ফোটায় ফোটায় হ্যাঁ, গরম হাদিস ভুল হাদিস আমাদের সমাজে তারা এই সরবরাহতে সে এইরকম কোন হাদিস নেই বাবু শোনেন এটা বললাম করার জন্য না তার গুরুত্বে প্রথম করলে মনে কম আমার উপার্জন বলি না এদের গলত কথা ভুল কথা এটা বুঝার জন্য বলছি আমি উল্লেখ করছি যে এটা এরকম হাদিস নেই আর একটা তারা আছে সেটা হালুয়া রুটি এটা হালুয়া রুটির লোকেরা যে এই দিনে আল্লাহ নতুন জেহাদের ময়দানে রামদান শহীদ হয়ে গেছিল তাই ওনার জন্য হালুয়া হয়েছিল সুতরাং দিন হালুয়া খাওয়া এটা একটা সুন্দর জানেন যুদ্ধের রসুল বান্দা খরচ হয়েছিল উহুদের যুদ্ধ তো রমজানের পরের মাসে হয়েছিল আর এটা তো রমজানের আগের মাস এই মাসে তো কোনো উহুদের যুদ্ধ হয় নাই তার বান্দা খরচ হয়েছিল সে হালুয়া হয়েছিল দেখেন হালুয়া খাওয়ার জন্য হাজির কাল সেটা করছে হালুয়া খাওয়ার জন্য হাজির আমার চেষ্টা করছিল আমি এমনি হালুয়া খাচ্ছি আমার হাদিস আসছে আর বলেন কেন শ্বশুরের নামে মিথ্যা কথা আরো দেখেন ওনারা দিনের জন্য দাম দিয়ে দিচ্ছে দামদার করতেছে আপনার ওই শিক্ষা না নিয়ে আপনি তো হালুয়া খাওয়া শিক্ষা নিচ্ছেন ওদের মানে কিছু করুন জন্য হা করুন জন্য এক সেকেন্ডের জন্য মানে হা দ্বিতীয় দান্দা ফেস ভয় নেয় কর্তৃপক্ষ ভয় আছে তারপর এক সেকেন্ডের জন্য আপনার করা মানুষ সব বদনীয় কাজে আমরা খুব খেয়াল রাখবো যেগুলো আমি তরলে হয়েছে পারব তরলে হয়ে যাবে এইগুলো আমরা পারব আগুলো রিসার্চ করছি হ্যাঁ আলোক চর্চা করা চর্চা উঠানো কবর জায়গা করা জামাত করে সারাতুর তসবি করা গোসল করা আলো আলোটি এগুলো বিশ্বাস গ্রুপ থেকে আমরা বেঁচে থাকি ডাক্তার বলে দিচ্ছেন আমার গ্রুপ খেলেন আর অসুস্থ থাকালে এই জিনিসগুলো খেলে না যদি আপনি এই কথাটা মানেন তাহলে ওষুধ খাওয়া যাওয়া হবে আর যেগুলো খেতে মানলাম হচ্ছে এগুলো আমি মানলাম না তো ওষুধ খেতে আসবে তো সবাই মানুষের করণীয় গুলো তখন জানাতে লাগবে যখন বর্জনীয় গুলো আপনি সামলেন করণীয় গুলো করলেন করলেন তাহলে আপনাদের তমাম নিয়মগুলো বেকার হয়ে গেল অর্থহীন হয়ে গেল বেকার তো আল্লাহ তালা আমাদেরকে এই দামি প্রায় আল্লাহ নিজে আসতেছেন অন্য দেখেন এদেরকে কাজে লাগানো তৌফিক দান করুন বজ্রমীয়গুলো গুলো তারা তৌফিক দান করবেন বাপ তারা হওয়া না আমি খান